بسم الله الرحمن الرحيم ما هم بأمة أحمد لا والذي فطر السماء ما هم بأمة خير خلق الله بادئا وانتهاء ما هم লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন আজকে আমি এই মহা কমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি কৌমি জননী আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম ما هم بأمة سيد حاشا فليسوا الأكفياء ما هم بأمة من على الأكفاء الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد সম্মানিত উপস্থিতি গত পর্বে আমরা ইলমের ক্ষেত্রে এক শ্রেণী আলেম যারা বিপদগামী পথপ্রষ্ট ও অভিশপ্ত তথা উলামাই সুদের ভ্রষ্টতার কিছু চিত্র ও অবস্থান তুলে ধরেছি আজ আমরা কোরআন সুন্নাহ থেকে উলামাই সুদের প্রধান প্রধান নিকৃষ্ট ও ঘৃণিত কিছু বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এক উলামাই সুদের একটি বৈশিষ্ট্য হল দুনিয়ার তুচ্ছ স্বার্থে সত্যকে গোপন করা এবং হকবাতিলকে গুলিয়ে ফেলা আল্লাহ তালা ইশাদ করেন وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون স্মরণ করুন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আল্লাহ তারা যখন তাদের থেকে এ অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা অবশ্যই তা সুস্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা গোপন করবে না এরপর তারা সে অঙ্গীকার পশ্চাতে ছুঁড়ে ফেলে দিল এবং এর বিনিময়ে সামান্য মূল্য খরিদ করল কত নিকৃষ্ট মূল্যই না তারা খরিদ করেছে অন্য আয়াত ইরশাদ হয়েছে ইয়া বিসুন হাক্ক বিল হাক্ক হে আহলে কিতাবগণ তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো এবং জেনে শুনে সত্য গোপন করছো এই শ্রেণীর আলেমরা দুনিয়ার অর্থ সম্পদ পদমর্যাদা ও নেতৃত্ব কর্তৃত্বের লোভে সত্যকে গোপন করবে হক বাতিলকে গুলিয়ে ফেলবে দুই ওলামা ইসুদের আরও একটি বৈশিষ্ট্য হল তারা তাহারিফ বা অপব্যাখ্যা করবে এবং দিনের নামে অনেক মিথ্যাচার করবে আল্লাহ তালা ইরশাদ করেন أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون মুমিনগণ তবুও কি তোমরা আশা করছো যে ওরা তোমাদের কথায় ইমান আনবে অথচ তাদের একটা দল তো এমন ছিল যে আল্লাহর বাণী শুনত এরপর বুঝে শুনে তা বিকৃত করত অথচ তারা জানত যে তারা অন্যায় করছে তিনি আরও ইশাদ করেন ফাওয়াইলুল্লিল্লাযীনা ইয়াকতুবুনা আল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল অতএব ধ্বংস তাদের কপালে যারা নিজ হাতে কিতাব লেখে অতপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যাতে এর বিনিময়ে সামান্য মূল্য লাভ করতে পারে অতএব তাদের কপালে ধ্বংস স্বীয় হাতে তা লিপিবদ্ধ করার কারণে এবং ধ্বংস নিজেদের এ উপার্জনের কারণে মূলত এই বৈশিষ্ট্যগুলো পূর্ববর্তী আহলি কিতাবদের আল্লাহ তালা একাধিক জায়গায় তাদের কয়েক ধরনের অপপেক্ষার বিবরণ দিয়েছেন এক কিতাবের শব্দ আপন জায়গায় রেখে উদ্দেশ্য ও মর্ম বিকৃত করা দুই নিজে থেকে কিতাব লিখে আল্লাহ নাজিলকৃত বলে চালিয়ে দেয়া তিন কিতাব পড়ার সময় বাড়িয়ে কমিয়ে নিজেদের মতলব মতো পড়া যাতে শ্রোতারা এ বাড়ানো কমানো অংশটাকেও মূল কিতাবের অংশ মনে করে এছাড়াও আরও বিভিন্ন ধরনের মিথ্যা দিনের নামে তারা চালিয়ে দিত এগুলো ছিল তাদের বৈশিষ্ট্য এসব কিছুর উদ্দেশ্য ছিল দুনিয়া উপার্জন করা যেমনটি আল্লাহ তালা বলেছেন আজ যারা কোরআন সুন্নাহ ও পূর্ববর্তী আলেমদের কিতাবাদির মর্মত ব্যাখ্যা করছে এদের সাথে তাদের কতই না মিল যারা কিতালের অর্থ দাওয়াত করছেন জিহাদের অর্থ ব্লিক করছেন গণতন্ত্রকে জিহাদ বলছেন নফসের জিহাদকে আসল জিহাদ বলে কাফেরদের বিরুদ্ধে জিহাদকে পরিত্যাগ করছেন জিকিরকে জিহাদের চেয়ে শ্রেষ্ঠ বলে জিহাদ পরিত্যাগ করছেন সালাফের বক্তব্যে আহলে হাদিস ইত্যাদি পরিভাষা তারা নিজেদের দলকে উদ্দেশ্য নিচ্ছেন তাদের সাথে এদের কতই না মিল তদ্রূপ যারা ইমামুল মুসলিমিন দারুল ইসলাম দারুল হাল উলুল আমর ইত্যাদি পরিভাষার অদ্ভুত মতলব বের করছেন জিহাদের জন্য কোরআন সন্না বহির্ভূত হাজারো শর্ত জুড়ে দিচ্ছেন মুজাহিদদেরকে খাওয়ারিজ তাকফিরি উগ্রপন্থী ইত্যাদি বিশ্লেষণ দিচ্ছেন গজওয়াই হিন্দির কিংবা কাশ্মীর জিহাদের প্রস্তুতি নিলে হারাম হবে বলছেন তাদের সাথে এই আহলি কিতাবদের কতই না মিল তিন যে বিষয়ে ইলম নেই সে বিষয়েও ফতোয়া দেয়া এটিও উলামা ইসু বা ভ্রষ্ট আলেমদের একটি বৈশিষ্ট্য বর্তমানে উম্মাহর মাঝে এই আপদ একটি মহামারীর রূপ ধারণ করেছে যে যার মতো করে ফতোয়া দিচ্ছে যার ফলে উম্মাহর মাঝে বিভ্রান্তির বেড়াজালগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে বিষয়ে ইলম নেই সেই বিষয়ে কথা বলা ফতোয়াবাজি করা এটি ছিল ইহুদিদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানরা প্রত্যেকেই এই দাবি করত যে ইব্রাহিম আলী ইসলাম তাদের ধর্মাবলম্বী ছিলেন যা কোরআনে বিবৃত হয়েছে অথচ এই ব্যাপারে তাদের সুস্পষ্ট ইলম বা জ্ঞান ছিল না চার অন্যায়ভাবে লোকদের অর্থ আত্মসাত করা উলামা ইসুদের আরও একটি গুণ বা বৈশিষ্ট্য হল কোরআন সুন্নার তাহরিফ তথা অপব্যাখ্যা বা ইলম ছাড়া ফতুয়া দিয়ে অন্যায়ভাবে লোকদের অর্থ আত্মসাত করা আল্লাহ তালা বলেন يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويسدون عن سبيل الله হে ইমানদারগণ আহলি কিতাবের বহু আলেম ও আবেদ অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ গ্রাস করে এবং আল্লাহর পথ থেকে তাদের ফিরিয়ে রাখে পাঁচ মুহকাম ও স্পষ্ট আয়াত হাদিস উপেক্ষা করে মুথাসাবি তথা অস্পষ্ট আয়াত ও হাদিস নিয়ে পড়ে থাকা এদের ব্যাপারে আল্লাহ তালা সতর্ক করে বলেন ওয়াল্লাদি কিতাব মিনহু আয়াতুম উম্মুল فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله তিনি সেই মহান সত্তা যিনি আপনার উপর এই কিতাব নাজিল করেছেন এর কিছু আয়াত হচ্ছে মুহকাম তথা সুস্পষ্ট ও উদ্ধৃতহীন এবং এগুলোই হচ্ছে কিতাবের মূল অংশ আর কিছু আয়াত আছে মুতাসাবি তথা অস্পষ্ট বা রূপক যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা সমাজে ফিতনা বিস্তারের এবং আল্লাহর কিতাবের অপেক্ষার উদ্দেশ্যে কিতাবের মুতাসাবিহ আয়াতগুলোর পিছনে পড়ে এরা কোরআন সুন্না রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম এবং সাহাবাই কেরামের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 উদ্দেশ্য নিচ্ছে সে দাবি করছে সে নাকি আমাদের চেয়ে শ্রেষ্ঠ অথচ হাজিদের দেখাশোনার মহান দায়িত্ব আমরা পালন করি পবিত্র কাবার রক্ষণাবেক্ষণ এবং হাজিদের পানি পান করানোর সমহান কর্ম আমরাই আঞ্জাম দিই কাব্বিন আশরাফ উত্তরে বলল বরং তোমরাই তার চেয়ে শ্রেষ্ঠ তখন ইন্নাশায়ানি আকাহুয়াল আবতার এবং আলাম তারা ইলাল্লাদিনা উতু নাসিবা আয়াদ্দয় নাজিল হয় জাহিলি জামানায় মদিনায় ইহুদিদের নিজস্ব কোনো ক্ষমতা ছিল না তারা মদিনার স্থানীয় বাসিন্দাদের সাথে মিলেমিশে থাকতো যাদের অধিকাংশই পরবর্তীতে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর উপর ইমান এনে আনসার হয়ে যায় এরপর ইহুদিরা রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর বিরুদ্ধে মক্কাবাসীর সাথে লেজুর বৃত্তি করতে চেষ্টা করল এ উদ্দেশ্যে তারা জেনে শুনে সত্য গোপন করল জালেম ও কাফের মক্কাবাসীর পক্ষ নিল তাদের বাতিল দিন ধর্মকে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর দিনের চেয়ে এবং তাদেরকে মুসলিমদের চেয়ে শ্রেষ্ঠ বলল মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম বাতিলের উপর আছে তারাই হকের উপর আছে এভাবে গুমরাহ মক্কাবাসীর গুমরাহি আরও বৃদ্ধি করল আর এ কাজটি করেছে তাদের সবচেয়ে বড় আলেম লোকটি আজ যেসব আলেম তাগুদ্দের সাথে বৃত্তি করছে নিজেদের দল কিংবা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য এবং শাসকদের সুদৃষ্টি লাভের জন্য তাদের পদলেহন করছে তাদের প্রশংসা করছে তাদের শাসনের বৈধতা দিচ্ছে মুজাহিদদের খারিজি তাকফিরি উগ্রপন্থী জজবাতি চরিত্রহীন ইত্যাদি বলে গালি দিচ্ছে তাদের সাথে কাব বিন আশরাফের কতই না মিল আজ অনেকেই মুজাহিদদের সামান্য দুষ্ট্রুটি পেলেই সমালোচনার বাজার সরগরম করে তোলেন অথচ তাগুত মোর্তাদরা প্রতিনিয়ত হাজারো লাখো ফিস কুফুর করে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে তারা মুখে কুলুপ এঁটে রাখেন এরা কুফুরি শাসনের প্রবর্তক তাগুদদের উলুল আমর ফতোয়া দিচ্ছে তাদের আনুগত্য করাকে ফরজ বলছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করাকে হারাম বলছে রাষ্ট্রীয় কুফুরি আইন মান্য করাকে আবশ্যক বলছে এদের উচিত নিজেদের অবস্থানই একটু গভীরভাবে চিন্তা করা যদি কিছুটা শুভ উদয় হয় আট ওলামা ইসুদের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হল ইলম অনুযায়ী আমল না করা তার নামমাত্রই আলেম হবে ইলম অনুযায়ী আমলের কোনো ধার দাঁড়বে না আল্লাহ তালা এদেরকে গাধার সাথে তুলনা করে বলেন যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি অর্থাৎ তার অনুসরণ করেনি তাদের দৃষ্টান্ত সেই গাধার নেই যে অনেক পুস্তক বহন করে চলছে অন্য আয়াত ইরশাদ হয়েছে ফাখলাফা মিম বাদিহিম খলফুন আদাউসলাত ওয়াত্তাবাউশাহাওয়াত অনন্তর তাদের পর এমন কতক অযোগ্য উত্তরসূরি তাদের স্থলাভিষিক্ত হলো যারা নামাজ নষ্ট করল এবং নফসের কামনা বাসনার পিছনে পড়ে গেল নয় উলামা ইসুদের আরও একটি বৈশিষ্ট্য হল নিজে সৎ কাজ না করে অন্যদেরকে সৎ কাজের উপদেশ প্রদান করা এটি বনি ইসরাইডেরও বৈশিষ্ট্য এদের তিরস্কার করে আল্লাহ তালা বলেন أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون তোমরা কি লোকদের ভালো কাজের আদেশ দাও আর নিজেরা বলে থাকো অথচ তোমরা তো কিতাব পাঠ করো তাহলে কি তোমরা বুঝো না তাই আল্লাহ তালা মুমিনদেরকে এই গুণ থেকে সতর্ক করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন হে ঈমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না এটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না লক্ষণীয় যে এখানে ভালো কাজের আদেশ করার কারণে নিন্দা বা তিরস্কার করা হয়নি বরং নিজে ভালো কাজ না করার কারণে তিরস্কার করা হয়েছে কেননা নিজে ভালো কাজ করা এবং অন্যকে ভালো কাজের আদেশ করা উভয়টি স্বতন্ত্র ফরজ সম্মানিত উপস্থিতি এগুলো হলো উলাময় সুদের নিকৃষ্ট কিছু গুণাবলী আল্লাহ তালা এদের প্রশ্ন থেকে উম্মাহকে হেফাজত করুন তাদেরকে সুফতে পরিচালিত করুন আমিন يا رب العالمين